যার কথা কই প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে চাচে গে রয়নি ঝুম তারার বনে যার কথা কই প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে চাচে গে রয়নি ঝুম তারার বনে যার কথা কই প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে চাচে গে রয়নি ঝুম তারার বনে তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে আমরা গানে গানে আল্লাহ আল্লাহ হুহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ হুহু আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ হুহু আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ হুহু আল্লাহু আল্লাহ যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে আমরা গানে গানে আল্লাহু আল্লাহ হুহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ হুহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ হুহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ হুহু আল্লাহু আল্লাহ হু যে পাতাই পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ মিনারে মিনারে ওরে যার নামে রাজা যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ মিনারে মিনারে ওরে যার নামে রাজা যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ মিনারে মিনারে ওরে যার নামে রাজা তার নামেরি করছি জিকির আমরা সুরের তানে আমরা সুরের তানে আল্লাহু আল্লাহ হুহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ হুহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ হুহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ হুহু আল্লাহু আল্লাহ যার কথা কই প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে চার জেগে রয়নি ঝুম তারার বনে যার কথা কই প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে চার জেগে রয়নি ঝুম তারার বনে তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে আমরা গানে গানে আল্লাহু আল্লাহ হুহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ হুহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ হুহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ হুহু আল্লাহু আল্লাহ ও যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ যার নামেতে আশিক হয়ে পাগল হইল কেউ যার নামেতে হইছে নদী ভাঙছে সাগর ঢেউ যার নামেতে আশিকে হয়ে পাগল হইল কে যার নামেতে হইছে নদী ভাঙছে সাগর ঢেউ যার নামেতে আশিকে হয়ে পাগল হইল কে করছে জিকির পাখ পাখালি সেই প্রভুর শানে সেই প্রভুর শানে আল্লাহ আল্লাহ কুহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ কুহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ কুহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ কুহু আল্লাহু আল্লাহ যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে চার জেগে রয় নিঝুম তারার বনে যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে চাঁদ জেগে রয়নি ঝুম তারার বনে তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে আমরা গানে গানে আল্লাহু আল্লাহ হু হু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ হু হু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ হু হু আল্লাহু আল্লাহ الله الله هو الله الله الله الله هو الله الله الله الله هو الله الله الله الله هو الله الله الله الله هو الله الله الله الله هو الله الله الله الله হু আল্লাহ আল্লাহ